উহার এক অংশ ভুলিয়া গিয়াছে তুমি সর্বদা উহাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকেই বিশ্বাসঘাতকতা করিতে দেখিতে পাইবে সুতরাং উহাদেরকে ক্ষমা করো ও উপেক্ষা করো নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون যাহারা বলে আমরা খ্রিস্টান তাহাদেরও অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম কিন্তু তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল তাহার এক অংশ ভুলিয়া গিয়াছে সুতরাং আমি তাহাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রাখিয়াছি তাহারা যাহা করিত আল্লাহ তাহাদেরকে অচিরেই তাহা জানাইয়া দিবেন يا اهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد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 কাটিয়া ফেলা হইবে অথবা তাহাদেরকে দেশ হইতে নির্বাসিত করা হইবে দুনিয়ায় ইহাই তাহাদের লাঞ্ছনা ও পরকালে তাহাদের জন্য মহাশাস্তি রইয়াছে إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا فاعلموا أن الله غفور رحيم তবে তোমাদের আয়ত্তাধীনে আসিবার পূর্বে যাহারা তওবা করিবে তাহাদের জন্য নয় সুতরাং জানিয়া রাখো আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيله وجاهدوا وجاهدوا في سبيله لعلكم تفلحون হে মুমিনগণ আল্লাহকে ভয় করো তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো ও তাহার পথে সংগ্রাম করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো ان الذين كفروا لو ان لهم ما في الارض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامه ما تقبل منهم ما تقبل منهم ولهم عذاب اليم যাহারা কুফরি করিয়াছে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 কি তোমাদেরকে ইহা অপেক্ষা নিকৃষ্ট পরিণামের সংবাদ দিব যাহা আল্লাহর নিকট আছে যাহাকে আল্লাহ লানত করিয়াছেন যাহার উপর তিনি ক্রুধান্বিত যাহাদের কতককে তিনি বানর ও কতককে শুকুর করিয়াছেন এবং যাহারা তাগুদের ইবাদত করে মর্যাদায় তাহারাই নিকৃষ্ট এবং সরল পথ হইতে সর্বাধিক বিচ্ছুত وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون তারা যখন তোমাদের নিকট আসে তখন বলে আমরা ইমান আনিয়াছি কিন্তু তাহারা কুফুর লইয়াই প্রবেশ করে এবং উহা লইয়াই বাহির হইয়া যায় তাহারা যাহা গোপন করে আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون তাহাদের অনেককেই তুমি দেখিবে পাপে সীমা লঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর তাহারা যাহা করে নিশ্চয়ই তাহা নিকৃষ্ট لولا ينهاهم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 তাহাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছিলাম যখনই কোনো রাসূল তাহাদের নিকট এমন কিছু আনে যা তাহাদের মনঃপুত নয় তখনই তাহারা কতককে মিথ্যাবাদী বলে ও কতককে হত্যা করে وحسبوا ألا تكون فتنة فعموا وصموا فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون তাহারা মনে করিয়াছিল তাহাদের কোনো শাস্তি হইবে না ফলে তাহারা অন্ধ ও বধির হইয়া গিয়াছিল অতঃপর আল্লাহ তাহাদের প্রতি ক্ষমাশীল হইয়াছিলেন পুনরায় তাহাদের অনেকেই অন্ধ ও বধির হইয়াছিল তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني اسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار ومأواه النار وما للظالمين من أنصار যাহারা বলে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 দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে তোমরা সফরে থাকিলে এবং তোমাদের মৃত্যুর বিপদ উপস্থিত হইলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্য হইতে দুজন সাক্ষী মনোনীত করিবে তোমাদের সন্দেহ হইলে সালাতের পর তাহাদেরকে অপেক্ষমান রাখিবে অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া বলিবে আমরা উহার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করিব না যদি সে আত্মীয় হয় এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করিব না করিলে অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত হইব فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان فيقسمان بالله لشهادتنا احق من شهادتهما وما اعتدينا وما اعتدينا انا اذا لمن الظالمين যদি ইহা প্রকাশ পায় যে তারা দুজন অপরাধে লিপ্ত হইয়াছে তবে যাহাদের স্বার্থহানি ঘটিয়াছে তাহাদের মধ্য হইতে নিকটতম দুজন তাহাদের স্থলবর্তী হইবে এবং আল্লাহর নামে শপথ করিয়া বলিবে আমাদের সাক্ষ্য অবশ্যই তাহাদের সাক্ষ্য হইতে অধিকতর সত্তর এবং আমরা সীমা লঙ্ঘন করি নাই করিলে অবশ্যই আমরা জালিমদের অন্তর্ভুক্ত হইব ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين এই পদ্ধতিতেই অধিকতর সম্ভাবনা আছে লোকের যথাযথ সাক্ষ্যদানের অথবা শপথের পর আবার তাহাদেরকে শপথ করানো হইবে এই ভয়ের আল্লাহকে ভয় করো এবং শ্রবণ করো আল্লাহ ফাসিক সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب স্মরণ করো যেদিন আল্লাহ রাসুলগণকে একত্র করিবেন এবং জিজ্ঞাসা করিবেন তোমরা কি উত্তর পাইয়াছিলে তাহারা বলিবে এ বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নাই তুমি তো অদৃশ্য সম্বন্ধে সম্যক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 প্রতি সন্তুষ্ট ইহা মহা সফলতা لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير আসমান ও জমিন এবং উহাদের মধ্যে যাহা কিছু আছে তাহার সার্বভৌমত্ব আল্লাহরই এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান